তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমারে গান কবুল করে নাও দয়াল তোমার সানে আমারে গান কবুল করে নাও তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমারে গান কবুল করে না ও দয়াল তোমার সানে আমারে গান কবুল করে না ভুল করেও যদি আমি তোমায় ভুলে যাই শত বেদনার মাঝেও তোমায় কাছে পায় দয়াল তোমায় কাছে পায় ভুল করেও যদি আমি তোমায় ভুলে যাই শত বেদনার মাঝেও তোমায় কাছে পায় দয়াল তোমায় কাছে পায় তোমারই রহমের চোখে তোমারই রহমের চোখে আমার দিকে চাও তোমার সামনে আমার গান কবুল করে না দয়াল তোমার সানে আমারে গান কবুল করে না তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমারে গান কবুল করে না ও দয়াল তোমার সানে আমারে গান কবুল করে না পাপের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আমি তুমি রহিম তুমি কারিম তুমি অন্তর জামি দয়াল তুমি অন্তর জামি পাপের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আমি তুমি রহিম তুমি কারিম তুমি অন্তর জামি দয়াল তুমি অন্তর জামি তোমারি প্রেমে বুকেতে তোমারই প্রেমে বুকেতে পূর্ণ করে দাও তোমার সানে আমারে গান কবুল করে নাও দয়াল তোমার সানে আমারে গান কবুল করে না তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমারে গান কবুল করে নাও দয়াল তোমার সানে আমার গান কবুল করে না তাই তো আমি কণ্ঠ ছেড়ে তোমারই গান গাই সুরের মাঝে ডুবে থেকে তোমায় যেন পায় দয়াল তোমায় যেন পায় তাই তো আমি কণ্ঠ ছেড়ে তোমারই গান গাই সুরের মাঝে ডুবে থেকে তোমায় যেন পায় দয়াল তোমায় যেন পায় সত্য বলার সাহস বুকে সত বলার সাহস বুকে আমায় দিয়ে দাও তোমার সানে আমারে গান কবুল করে না ও দয়াল তোমার সানে আমারে গান কবুল করে না তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমার গান কবুল করে নাও দয়াল তোমার সানে আমার গান কবুল করে না তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও দয়াল তোমার দ্বারে হাত তুলেছি ক্ষমা করে দাও তোমার সানে আমার গান কবুল করে না দয়াল তোমার সানে আমার গান কবুল করে না দয়াল তোমার সানে আমার গান কবুল করে না দয়াল তোমার সানে আমার গান কবুল করে নাও দয়াল তোমার সানে আমার গান কবুল করে না সাধে মদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার